করেন বিশ নম্বর প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন বলছেন যে শেখ আমি এক মসজিদে গেলাম জুমার দিনে আর মসজিদে গিয়ে তখন জুমার খুদবা শুরু হয়নি আমি তাহিয়াতুল মসজিদ বা মসজিদে গিয়ে সন্ন্যত পড়ার জন্য শুরু করতে গেলাম সন্ন্যত শুরু করতে গেলাম কিন্তু মসজিদের যিনি ইমাম ছিলেন তিনি সন্ন্যত পড়ায় বাধা দিলেন তো এই ক্ষেত্রে তার এই কাজটি বা এই যে আমাকে বাধা দিল এটা কিভাবে দেখেন বা আমার কি করণীয় এই এমাম হয় জাহেল আর না হয় জালেম ইন্নাহু কানা জালুমান জাহুলা আল্লাহ রব্বুল আলমিন অধিকাংশ মানুষকে জালেম বলেছেন না হয় জাহেল বলেছেন দুইয়ের এক যদি না জানে আসল দিনের মাস আল্লাহ না জানে আর বাধা দেয় তাহলে সে জাহেল মূর্খ আর যদি সে জানে জানার পরে সে মজহাবি গড়ামির ভিত্তিতে আর যেটা বাপদাদার ধর্মকর্ম তার পেয়েছে এমনকি মা বহানিফা রহমাল্লার মজহাব নয় কিন্তু সে মজহাবি যে অন্ধত্ব রয়েছে আর মজাব তাদের মজাব হচ্ছে যে ওয়াজাদান আলী হাবা কাজা আলী বাপদাদাকে যেটা করতে দেখেছি সমাজকে যেটা করতে দেখেছি হুজুরদেরকে যেটা করতে দেখেছি দেশাচার যেটা পেয়েছি সেটা হচ্ছে তাদের ধর্মকর্ম মজাব এর ভিত্তিতে যদি আপনাকে বাধা দিয়ে থাকে এই সন্ন্যত আদায় করে তাহিয়াতুল মসজিদে যে সন্ন্যতে মোয়াক্কাদা অনেকের কাছে ওয়াজিব তাহিয়াতুল মসজিদ তো এতে যদি বাধা দিয়ে থাকে তাহলে সে জালেম রসুল্লাহ সাল্লাহ প্রসিদ্ধ হাদিস রয়েছে ইজাদ আখালা আহাদুল মসজিদা যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে যখন যে কোনো সময় প্রবেশ করেন আপনি মসজিদে ফালাইজলেস বসবে না অতক্ষণ হাত্তা ইউসাল্লিয়া রাকাতেন যতক্ষণ দুই রাখা সলাত না পড়ে নেবে দুই রাখা সলাত না পড়ে নেবে ততক্ষণ বসবে না এমনকি জুমার খুদবাও যদি শুরু হয়ে যায় জি রসুল্লাহ সাল্লাহামের জামানায় একদিন রসুল্লাহ খুদবা শুরু করে দিয়েছেন খুদবা চলছে ওই অবস্থায় একজন লোক এসেছে এসে চিন্তা করলো যে নবী শাসনের খুদবা শুরু হয়ে গেছে খুদবাই শুনি এসে বসে গেছে রসুল্লাহ কিন্তু এটা করলেন না যে ঠিক আছে বসে গেছে বসে গেছে এটুকু বলে দিই যে আগামী থেকে এমনটা করিও না এ কথা বললেন না শুধু জিজ্ঞেস করলেন সাল্লাই তার আকাতাইন দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়েছ মসজিদ সালামি পড়েছ সে বলে যে না পড়িনি আর রসুল আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেন কম উঠো দাঁড়াও ফসলের রাকাতাইন বা ফরকা রাকাতাইন দুই রেখাত পড়ো তারপরে বসো একটা লোক বসে গেছে সন্ন্যতের খেলাফ কাজ করে শুধু সাবধান করে দিয়ে ক্ষান্ত হলেন না বললেন যে উঠো দুই রাকাত পড়ো তারপরে বসো জি যাতে করে এক্ষুনি পুরোপুরি সংশোধন হয়ে যায় এবং সন্ন্যত ভিত্তিক জীবনযাপন শুরু হয়ে যায় এবং সুন্দর সন্ন্যত ভিত্তিক সে সলাত আদায় করে সুতরাং মসজিদের একটি হক হচ্ছে যে মসজিদে গিয়ে আপনি বেয়াদবি করে বসবেন না বিনা সলাতে যে কোনো সময় যান এমনকি অপছন্দনীয় অক্তে আসর থেকে মাগরীবের মাঝখানেও যদি যান ফজর পরে আপনি সূর্য ওঠার আগখানে যান বিনা কারণে নফল পড়া নিষেধ কিন্তু কারণগত সলাত আর কারণগত একটি সলাত হচ্ছে তাই তাইহাতুল মসজিদ মসজিদে গিয়ে বসবেন সুতরাং এখানে সলাত পড়ার কারণ পাওয়া গেল যে বিনা সলাতে বসা চলবে না সুতরাং দুই ডাকা সলাৎ পড়ে আপনি মসজিদে বসবেন আর না হলে যাবেন প্রয়োজনে আর হেঁটে হেঁটে দাঁড়িয়ে সেখান থেকে চলে আসেন আপনি সেটা আলাদা কথা কিন্তু মসজিদে বসতে হইলে ফালায়াজলে সাত্তাইসাল্লিয়া রাখাতে অতক্ষণ বসবে না যতক্ষণ দুই টাকা সলাৎ পড়ে না নেবে হাদিসগুলি সহি বখারিতে রয়েছে সহি মুসলিমে রয়েছে প্রত্যেকটা হাদিসের কিতাবে এইসব হাদিসগুলি কাছাকাছি পাবেন সুতরাং এই সন্ন্যতর খেলাফ কাজ হয় জাহেল মূর্খই করে থাকে যে আপনাকে হয়তো মসজিদ পড়তে বাধা দিয়েছে লাল বাতি জ্বালিয়ে দিয়েছে মসজিদে এক বিদাত বিদাতি কাজ বিদাতিদের আর না হয় জালেম যে সে জুলুম করছে আপনার ওপর হ্যাঁ কারণ সেখানে তার ক্ষমতা কাজ করছে সেখানে তাদের সংখ্যা গরিষ্ঠতা রয়েছে তাদের অধীনে মসজিদ রয়েছে সুতরাং বহু সন্ন্যত পালন করতে তারা বাধা নিষেধ আরোপ করে রেখেছে আল্লাহ রব তাদের সকলকে সুন্নতের দিকে ফিরে আসার তৌফিক দান করেন এবং তাদের এই গোড়ামিগুলো দূর করে দেন তাদের অজ্ঞতাগুলি দূর করে দেন এবং আমাদের সকলকে আল্লাহ রব্বুল আলম হিদায়তের পথে অবিচল রাখেন অটল রাখেন সুবহান রব্বিকা রব্বিল ইজাত আম্মা এসেফুন ওসালাম আলমুর আল আলহামদুলিল্লাহ রব্বিল রাব্বিল